লেখক বলছেন যে শারতু শেখেন মানে দুই শেখ ইমাম বুখারি এবং ইমাম মুসলিম রহমতুল্লাহ আলী হেমা এই দুইজনের শর্ত কি তাদের কিতাবে শর্ত কি এতে লেখক বলছেন যে ইমাম বুখারি ইমাম মুসলিম স্পষ্ট করে বলেনি যে আমাদের শর্ত কি তবে তাদের শর্ত সম্পর্কে যারা গবেষক গবেষণা করেছেন অলমাইকেরামরা হাদিসের পণ্ডিতরা তারা গবেষণা করার পরে কি পর্যন্ত পৌঁছেছেন যে প্রথম কথা হাদিস সহি হওয়ার জন্য যে শর্ত আছে পাঁচটি শর্ত এর আগে পড়েছেন হ্যাঁ হাদিস সহি হওয়ার জন্য পাঁচটি শর্ত আছে মাত্রা সালাসানাদহু বেনাকলিল আদর তামুদ্দব গায়ের সাজ ওলা মোয়াল হ্যাঁ সনদ মোত্তসেল সূত্র যেন মিলিত হয় আর বিশ্বস্ত লোকেরা যেন বর্ণনাকারী হয় তামুজাব তাদের স্মৃতিশক্তি যেন প্রখর হয় মজবুত হয় আর তাতে কোন রকমের বিরোধিতা না থাকে সাজ না হয় আর তাতে কোন রকমের গোপনীয় কোনো যাতে করে ইল্লত বা রোগ না থাকে হাদিসে এই পাঁচটি শর্ত হচ্ছে সমস্ত হাদিসের জন্য শর্ত তারা এই শর্তগুলির খেয়াল রেখেছেন শক্তভাবে আর অন্য কেউ যদি বলে যে আমার এই হাদিস যেমন ইমাম হাকিম খুব বেশি বলেছেন মোস্তাদার হাকিম এই হাদিস ইমাম বুখারি এবং মুসলিমের শর্ত মোতাবেক অথবা এমাম বখারি এবং মুসলিম এমাম বখারি শর্ত মোতাবেক অথবা এমাম মুসলিমের শর্ত মোতাবেক এরকম যদি বলেন তাহলে উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে এখানে এটা বোঝার বিষয় যে এমাম বখারি যে বর্ণনাকারীগুলিকে নিয়েছেন মানে বর্ণনাকারী থেকে হাদিস নিয়েছেন এমাম মুসলিম যে বর্ণনাকারী থেকে হাদিস নিয়েছেন সেই বর্ণনাকারী দিয়ে এ হাদিস বর্ণিত হয়েছে আমি হাদিস ওই সূত্রে বর্ণনা করেছি ওই বর্ণনাকারী গুলি দিয়ে ওই ওস্তাদ গুলি থেকে যে ওস্তাদ গুলিকে এমাম বখার রহমতুল্লাহ আলাই গ্রহণ করেছেন তো তার কাছে যদি গ্রহণযোগ্য ওস্তাদ গুলি হয় তার হাদিসই তাদেরই হাদিস আমি বর্ণনা করেছি যদি অন্য হাদিস এই হাদিসটি বর্ণনা ইমাম বুখারি করেননি তাহলে এই হাদিসটি ইমাম বুখারিতে না থাকলেও মুসলিমে না থাকলেও ইমাম বুখারি শর্ত মোতাবেক ইমাম মুসলিমের শর্ত মোতাবেক এটা হচ্ছে এর অর্থ স্পষ্ট বলছেন লামইফ সেহ খান ইমাম বুখারি এবং মুসলিমের দুই শেখে স্পষ্ট করেননি আনসার তিন কোন শর্ত সম্পর্কে সারা তাহু যে দুজনে শর্ত লাগিয়েছেন আও আইয়া নাহ অথবা নির্দিষ্ট করেছেন জিয়াদাতান আল্লাহ সুরুত আল মোত্তাফাক মোত্তাফাক আলী হাফিজ সাহি সহি হাদিসের যে সংজ্ঞায় যে শর্তগুলি লাগানো হয়েছে সেই শর্তের অতিরিক্ত আর কোনো শর্ত তা না স্পষ্ট করে বলেননি লাকিনাল বাহেসিন মিনাল ওলামা ওলামাদের মধ্য থেকে যারা গবেষক বাহাস মানে গবেষণা করা রিসার্চ করা জাহারালাহম তাদের জন্য স্পষ্ট হয়েছে তাতাব্বু আল ইস্তেকরা সন্ধান করে অনেক সন্ধানের পরে সন্ধান চালিলি আসালি বেহেমা বুখারি মুসলিমের হাদিস সংকলনের পদ্ধতি সম্পর্কে তাদের গবেষণা করার পরে কি মা জান্নাহু কুল্লুম মিনহুম আন্নাহু শর্তহমা তাদের এই ধারণা হয়েছে যে এগুলি হচ্ছে ওই দুজনের শর্ত মানে ইমাম বুখারি এবং মুসলিমের শর্ত আউসার্ত ওই দুইজনের একজনের শর্ত ইমাম বখারি শর্ত অথবা মুসলিমের শর্ত সেটা কি আহসান ও এই ক্ষেত্রে বিভিন্ন কথা বলা হলো সবচাইতে উত্তম যা বলা হয়েছে তা হচ্ছে আন্নাল মুরাদ বিশারতি শেখেন ও দুই শেখের শর্ত থেকে উদ্দেশ্য অথবা দুই শেখের একজনের শর্ত থেকে উদ্দেশ্য অর্থাৎ ইমাম বুখারি মুসলিমের শর্তের উদ্দেশ্য অথবা ইমাম বুখারি শর্তের উদ্দেশ্য ইমাম মুসলিমের শর্তের উদ্দেশ্য কি মানে তাদের হাদিস বর্ণনাকারীর সূত্র দিয়ে হাদিস বর্ণিত হয়েছে ওই বর্ণনাকারী গুলি দিয়েই যদি তিরমিজিতে আবু দাউদ অথবা মোস্তাদার হাকিমে ইবিন হাদিস বর্ণিত হয় তাহলে বলবো এই হাদিসটি যদিও বোখারিতে নেই মুসলিমে নেই কিন্তু বুখারির শর্ত মোতাবেক মুসলিমের শর্ত মোতাবেক অথবা দুজনের একজনের শর্ত মোতাবেক কারণ ইমাম বুখারি রহমতুল্লাহ বেশ কিছু বর্ণনাকারী এসে যাদের কাছ থেকে হাদিস নেননি কিন্তু তাদের কাছ থেকে হাদিস ইমাম মুসলিম নিয়েছেন যখন এইরকম দেখবেন যে না এই বর্ণনাকারীগুলি থেকে ইমাম বোখারি নেননি কিন্তু ইমাম মুসলিম নিয়েছেন তাহলে এখানে বলবেন কি যে হাদিসটি ইমাম মুসলিমের শর্ত মোতাবেক ইমাম বুখারি শর্ত মোতাবেক নয় কারণ এই বর্ণনাকারী পাওয়া যায় না হাদিস বোখারির হাদিসের ক্ষেত্রে বোখারিতে যে হাদিসগুলি আছে সেই হাদিসগুলির বর্ণনায় কখনো এদের নাম আসেনি দুই কিতাবের বর্ণনাকারীদের সূত্র দিয়ে যে হাদিস বর্ণিত হয়েছে আও আহাদেহেমা অথবা দুইজনের একজনের সূত্র দিয়ে বোখারির সনদে যে বর্ণনাকারীগুলি আছে সেগুলি দিয়ে বর্ণিত হয়েছে অথবা মুসলিমের সনদে যে বর্ণনাকারীগুলি আছে তাদের তাদের দিয়ে হাদিস বর্ণিত হয়েছে তার সাথে সাথে ইমাম বোখারি এবং মুসলিম যেই ধরনের খেয়াল রেখেছেন যে পদ্ধতির খেয়াল রেখেছেন হাদিস সংকলন করতে গিয়ে সেগুলির খেয়াল রাখা তাই বলছেন মা মোরা আতিল কাইফিয়া শেখান ফির রিওয়ায়াত আনহুম ওই বর্ণনাকারীগুলি থেকে হাদিস বর্ণনা করার ক্ষেত্রে ইমাম বুখারি মুসলিম দুই শেখে যে পাবন্দি করেছেন যেই ধরনের বা যেই পদ্ধতির তার খেয়াল রাখার সাথে সাথে এর অর্থ কি এর অর্থ অনেক সময় বর্ণনাকারী ওই ব্যক্তি আছে কিন্তু সেই বর্ণনাকারী থেকে আর যে তার ছাত্র ওই ছাত্রকে ওই ছাত্র ওই শহরের না অন্য শহরের ওইভাবে ইমাম বখারি রহমতুল্লাহ লাইলেন একজনই এটাকে এইভাবে বুঝালে আরো স্পষ্ট হবে একটা ওস্তাদ থেকে একটা ওস্তাদ উনি বসবাস করতেন মক্কায় বুঝা গেছে মক্কার যারা ছাত্র তারা রাত দিন পড়তে পেয়েছেন পড়াশোনা করেছেন ওনার কাছ থেকে সুতরাং মক্কার ছাত্র যারা তারা ভালো করে বর্ণনা করেন ওনার থেকে হাদিস বলিষ্ঠ কিন্তু একবার কোন এক সময় হজে এসছিলেন কুফা থেকে বাসরা থেকে ইরাক থেকে অথবা শাম দামেশ থেকে আসার পরে মক্কাতে ওই ওস্তাদের কাছে দু চার দিন এক সপ্তাহ বা দুই মাস বসেছিলেন বুঝা গেছে দেখা যাচ্ছে যে বর্ণনাকারী ওই মক্কার ওস্তাদ বিশ্বস্ত হলেও সেকা হলেও তার যে এই এই সূত্রে যখন চলে গেছে বাস্তারা কুফায় চলে গেছে হাদিসটি যখন চলে গেছে সাম দেশে তখন হাদিসটি ওই ক্ষেত্রে অত বলিষ্ঠ হয়নি কারণ বেশি সময় নিয়ে তার হাদিস মুখস্থ করতে পায়নি বা তার হাদিস বর্ণনা করতে পায়নি সে যেন বলছে যে ওই ধরনটারও খেয়াল রাখতে হবে যে কি ধরনে এমাম বোখারি নিয়েছেন কিভাবে এমাম মুসলিম নিয়েছেন আরেকটি বিষয় আছে যে এমাম বুখারি রহমতুল্লাহ আলী যখন বিদাত প্রথম শুরু হয় এমাম বুখারি জামানে কিছু কিছু বিদাত শুরু হয়ে গেছিল তার মধ্যে দুটি বেদাত বেশি শুরু হয়েছিল সাহাবাহিকের শেষ জামানা থেকে শুরু হয়ে গেছিল একটা হচ্ছে শিয়াদের বিদাত একটা হচ্ছে খারিজিদের বিদাত দুটো ফিরকা প্রথম জন্ম নেই শিয়া আর খারিজি খারিজি যারা সন্ত্রাসী আজকাল ওদের মতো আর শিয়ারা যারা আলেবাইতের নামে বাড়াবাড়ি করে ওদের পূজা শুরু করেছে হ্যাঁ আলী হাসান হোসেন ফাতেমা এই বাড়াবাড়ি আর সাহাবাই কেরামদেরকে গালাগালি শুরু করেছে এরা একদিকে গুমরা হইল আর আরেকদিকে গুমরা চরমপন্থী যারা খারিজি বলছেন না আলী মুসলমান থাকেনি মারো হ্যাঁ যেমন আজকাল কিছু লোকেরা বলছে যে না এরা ইসলামী আইন চালু করেন না তার মানে এরা সব ঢালা সব কাফের মারো আমলিকে পেলে মারো মারো বিএনপিকে এরা খারেজ বুঝা গেছে যেমন বাংলা ভাই বা এই ধরনের লোকেরা যারা এইরকম রাস্তায় চলে গেছে তাহলে এই দুইটি বিদাত ওই জামানে কিন্তু শুরু হয়ে গেছিল কিন্তু শিয়ারা তাদের বাতিল ধর্মকে সাব্যস্ত করার জন্য জাল হাদিস গড়ত তার মানে মিথ্যা কথা বলত শিয়াদের কাছে মিথ্যা কথা বলা জায়জ তাকিয়া বলে ওদের ধর্মে মানে রক্ষার জন্য আত্মরক্ষার জন্য বা ধর্ম রক্ষার জন্য আকিদা রক্ষার জন্য ওদের মিথ্যা বলা জায়জ এই জন্য শিয়াদের মধ্যে তখনও মিথ্যার ছড়াছড়ি ছিল এখনো মিথ্যা ছড়াছড়ি আছে পক্ষান্তরে খারেজিরা খারেজিদের বিদাতি মতবাদ ছিল যে কাবিরা গোনা করলে মানুষ ফাঁসে খায় না কাফের হয়ে যায় ইয়ে যায় আহলে জামাত বলছে যে কাবিরা গোনা করলে ফাঁসেক হয় গুনাগার হয় জাহান নামে যাবে কিন্তু ইসলাম একেবারে নষ্ট হয়ে যায় না যেমন কেউ যদি চুরি করে তাহলে সে ফাঁসে কিন্তু কাফের না তাই না কেউ যদি ঘুষ খায় ফাঁসে কেউ যদি মিথ্যা কথা বলে ফাঁসে কিন্তু কাফের নাই খারিজেরা বলছে না মিথ্যা কথা বলা কাবিরা গুনা আর মিথ্যা যে বলবে সে কাফের হয়ে যাবে বোঝা গেছে তাহলে খারেজি যদিও বেদাতি কিন্তু খারেজি কি মিথ্যা হাদিস বলতে পারে কারণ সে বলছে আমাকে মুসলমান তো থাকতেই হবে আর ওর মতবাদ ভ্রান্ত মতবাদ হচ্ছে যে মিথ্যা কথা বললে আমি কি হয়ে যাব কাফের হয়ে যাব কেউ কি ইচ্ছা করে কাফের হতে চাই সেই জন্য খারেজিরা কখনো মিথ্যা কথা বলেনি এমাম বুখারি রহমতুল্লাহ আল্লাহ একজন বর্ণনাকারী হিত্তান বিন আবদুল্লাহ ওর নাম আছে বুখারিতে খারেজি মতবাদ ভ্রান্ত মতবাদ একটু প্রভাবিত হয়ে গেছিল ফুল না হইলে প্রভাবিত খারিজি ছিল তো এই অনেক রকমের আছেন না যারা বাংলা ভাইয়ের দলে কিছু লোক প্রভাবিত হয়ে গেছে সাপোর্টার কিন্তু যায় না লোক কাছে আর কিছু লোক আছে চলিয়ে গেছে তো ওই রকমই এই খারেজির হাদিস বর্ণনা করেছে সে এবং বখের মতলা নিয়েছেন কারণ খারেজি বিদাত হইলেও সে মুসলমান এবং সেই ব্যক্তি মিথ্যা বলাকে আহলে সোনাদের চাইতে বড় অপরাধ মনে করে সুতরাং নবী সাল্লাম সম্পর্কে সাহাবি সম্পর্কে কখনো মিথ্যা বলতে পারে না বুঝা গেছে তাহলে এই যে এই এটাই এইটাই কথা এখানে বলা হয়েছে মামর আতিল কেইফিয়া কিভাবে ধরনের নিলেন ইমাম বখর রহমতুল্লাহ আলী ওটা খেয়াল রাখতে হবে ইমাম বখর রহমতুল্লাহ আলী নিয়েছেন খারেজি আপনি বলছেন খারেজির যখন বিদাতির নিয়েছে তাহলে আমি শিয়ার নিলাম তো কি হলো চলবে মানে শিয়া মিথ্যুক খারেজ মিথ্যুক না আচ্ছা খারেজির নিয়েছেন তো আমি যদি জাহামির লি যারা কোরআনকে মখলুক বলছে তাহলে অসুবিধা কি না নেওয়া যাবে না কারণ আইন মাইকের আমি মাহমুদ রহমতুল্লাহ বলছেন যে যে বলবে কোরআন মখলুক সে কাফের কোরআন আল্লাহর সৃষ্টি না কোরআন আল্লাহর কালাম আল্লাহর বাণী তাহলে পার্থক্য আছে আপনি এটাকে ওটাকে ওখানে লাগিয়ে দিন এবং বোখারি হেত্তানের কাছে নিয়েছে আমি ওর কাছে নিলাম তো গিয়ে তা চলবে না এমাম বুখারি যদি হেত্তানের যদি হাদিস নিতে পারে তা আমি ক্ষমাই নিকে যদি এমাম বলি তো কি হলো বক্তার মতো না ইমাম খোমাইনি সে ইমাম মুসলিমদের ইমাম সে তো ওইগুলি খেয়াল রেখে হাদিস নিতে হবে তারপরে বলছেন চোদ্দ নম্বরে মা না কলে মোত্তাফাকুন আলাই হাদিসের পন্ডিতরা না যে মোত্তাফাকুন আলাই বলেছে এই হাদিসের মোত্তাফাকুন আলাই মানে এর ওপর ইত্তেফাক হয়ে গেছে মানে ঐক্যমত হয়েছে মোত্তাফাকুন আলে মানে যার ওপর ঐক্যমত হয়েছে ঐক্যমত মানে কি পুরো উম্মতের ঐক্যমত না এমাম বোখারি মুসলিমের ঐক্যমত এমাম বোখারি মুসলিমের ঐক্যমত বোখারি তো হাদিসটা আছে আর মুসলিমও আছে ব্যাস কিন্তু ইনডাইরেক্ট উম্মতেরও ঐক্যমত কারণ উম্মত বলে রেখেছে যে বোখারি মুসলিমকে আমরা সর্বসম্মতিক্রমে কবুল করে নিয়েছি সাহিহান বলে কবুল করে নিয়েছি যখন সর্বসম্মতিক্রমে আপনারা কবুল করে নিয়েছেন হে উম্মত তাহলে বোখারি মুসলিম যখন হাদিস বর্ণনা করেছে তাহলে যেন হাদিসটাকে আপনি সর্বসম্মতিক্রমে কবুল করছেন বুখারি গোটা কিতাব যখন কবুল করছেন বুখারি এক একটি হাদিসও তাহলে আপনি কবুল করছেন তারপরে যদি হাদিস আমল না করেন এটা আপনার রোগ গোড়ামি রফদিন হাদিস আমল করেন না আমি জোরে বলা হাদিস আমল করেন না ইত্যাদি যেগুলো করেন না তাহলে এগুলি মজাবি গোড়ামি না হলে উম্মতের হানাফি শাহি মালিক হাম্বলি সকলের এত্তেফাক ঐক্যমত আছে যে বুখারি মুসলিমের যে সব হাদিস আছে সবগুলি সহি এর উপর সবার ঐক্যমত আছে বলছেন এজা কালা ওলামাউল হাদিস হাদিসের অলমা মানে মহাদিসরা যদি বলেন কোন হাদিস সম্পর্কে আন হাদিসিন আলী হে এই হাদিসের ইত্তেফাক হয়ে গেছে মানে ঐক্যমত হয়েছে তাদের উদ্দেশ্য হচ্ছে ইত্তেফাকুস শেখেন দুই শেখের ঐক্যমত মানে ইমাম বুখারি মুসলিমের ঐক্যমত দুইজনে হাদিস বর্ণনা করেছেন এই ইত্তেফাকুস শেখানে আলা সেহাতিহি এই ইমাম বুখারি এবং মুসলিম এই হাদিসটি সহি বলার ওপর একমত হয়েছে বা সহি কিতাবে নিয়ে আসার ওপর সংকলন করার উপর একমত হয়েছে লা উম্মা এর মানে পুরো উম্মতে মোহাম্মদিয়ার ইত্তেফাক ঐক্যমত হওয়া নয় ইল্লা তবে শুনে রাখেন আন্না সালাহ কাল ইমাম সালাহ উসুল হাদিসের বড় ইমাম ছিলেন তিনি অলুমুল হাদিস তার কিতাব আছে তিনি বলছেন যে লাকিন ইত্তেফাকুল উম্মা আলাইহি জালিকা তবে ইমাম বুখারি মুসলিম যখন ঐক্যমত করেছেন তাহলে পুরো উম্মতের ইত্তেফাক হওয়া এতে থেকে আবশ্যক যায় লাকিন্না ইত্তেফাক আল আলাইহে কিন্তু উম্মতের ঐক্যমত হয় এর উপর লাজেম জালেক এতে থেকে আবশ্যক হয়ে যায় ও হাসিল মাহ এবং এর সাথে সাথে হাসিল হয়ে যায় কেন লিত্তেফাকিল আল্লাহ তালাকি মাত্তাফাক আলী বিল কবুল কারণ এমাম বুখারি মুসলিম যার উপর একমত হয়েছেন যেসব হাদিসের উপর সেগুলিকে উম্মত যেহেতু সাদরে গ্রহণ করার উপর একমত হয়েছে যখন সাদরে গ্রহণ করার উপর একমত হয়ে গেছেন তাহলে বোঝা গেল প্রত্যেকটা হাদিস সম্পর্কে আপনারও মত আছে হে উম্মত এদিক দিয়ে মানে হয়েই যায় পুরো উম্মতের ইতিফাক পনেরো নম্বরে বলছেন হালিউস তারাতফিসাইয়ান আজিজান আচ্ছা সহি হাদিসের জন্য আজিজ হওয়া শর্ত তাহলে আজিজের তারিফ মনে রাখতে হবে আজিজ কোন হাদিসকে বলা হয় মোতাওয়াতের মশহুর আজিজ গরিব চার রকম হাদিসের তাকসিম পড়েছে হ্যাঁ আজিজ কোন হাদিসকে বলে তার মনে আছে হ্যাঁ প্রত্যেক স্তরে কমপক্ষে দুইজন বেশি কোন কোনো জায়গায় হলে অসুবিধা নেই কিন্তু দুইজনে একজন না হয় প্রত্যেক স্তরে ইমাম বুখারির দুজন ওস্তাদ ইমাম বুখারির ওস্তাদের ওস্তাদ আবার দুইজন এইভাবে সাহাবি দুইজন বা সাহাবির নিচে যে তাবেই দুইজন তাবা তাবেই দুইজন প্রত্যেক স্তরে কি হইতে হবে কমের পক্ষে দুইজন বা তিনজন তার বেশি হলে আরো ভালো কিন্তু কমের পক্ষে দুইজন হইতে হবে তাহলে বোখারি মুসলিম যে হাদিসগুলি আছে এই হাদিসগুলি কি প্রত্যেকটাতে প্রত্যেক স্তরে দুই দুটা কমের পক্ষে না কোন স্তরে গিয়ে একজন বর্ণনাকারীও আছে বলছেন না জরুরি নয় আজিজ হওয়া বা কোন সহি হাদিস হাদিস সহি হওয়ার জন্য দুইজন দুইজন হওয়া শর্ত নয় এ দুনিয়ার সাক্ষীর মতো নয় যে যে কোনো কেসে বিবাহতে দুটো সাক্ষী লাগবে তালাকে দুটো সাক্ষী লাগবে কোর্ট কাচারিতে জমি জায়গার বিবাদ বিবাদ তাহলে এই ক্ষেত্রে মীমাংসার ক্ষেত্রে দুটো সাক্ষী লাগবে কার জমি সাক্ষী নিয়ে আসেন দুটো লাগবে না লাগবে না বলছে হাদিসের জন্য দুইজন হওয়া জরুরি নয় একজন যদি হন আর বিশ্বস্ত হন সে তা নির্ভরযোগ্য হন তাহলে যথেষ্ট এই জন্য বুখারিতে ইন্নামাল আমাল বিনিয়াতের হাদিস আছে আর হাদিস হচ্ছে গরিব হাদিসের বর্ণনাকারী একজন আছেন স্তরে বাস দিনদার হইলেই হলো স্মৃতিশক্তি ভালো হইলেও শর্ত পাঁচটা পুরো থাকলেই হলো বলছেন যে সহি হাদিস হওয়ার জন্য কি আজিজ হওয়া শর্ত মানে প্রত্যেক স্তরে দুজন বর্ণনাকারী হওয়া শর্ত আল কাউরুস সাহি সঠিক কথা হচ্ছে তার মানে ইখতলাফ আছে কেউ কেউ বলেছেন এরকম যে দুজন হইতে হবে কমের পক্ষে সাক্ষীর উপর কেয়াস করেছেন যে কোনো মামলাতে ঝগড়াতে বিবাদে দুজন সাক্ষী লাগে এইরকম এখানেও লাগলো বলছেন না সঠিক কথা হচ্ছে আন্না লাইস্তারতফিল হাদিস সাহিহে সহি হাদিসের শর্ত নেই আইয়াকুন আজিজান আজিজ হওয়া বেমানা ওর অর্থ হচ্ছে আইয়াকান ইসনাদানে দুটো সনদ হওয়া দুটো সনদ হইতে হবে প্রত্যেক হাদিসের <clears throat> এরকম শর্ত নাই লে আন্না ইউজাদফি সাহি হাইন কারণ সহি হাইন মানে বোখারি মুসলিমে রেহমা আর বোখারি মুসলিম ছাড়াও আবু দাও তিরমিজি না সাহেব মাঝে অন্য হাদিসের কিতাবেও সহি হাদিস রয়েছে আহাদিস ও সাহিহা অনেক সহি হাদিস আছে ওহিয়া গরিব অথচ গুলি গরিব মানে একজন কোন এক স্তরে গিয়ে একজন বর্ণনা করে একজন বর্ণনা করেছে যেমন ইন্নামাল হাদিস একমাত্র সাহাবাই মধ্যে উমার রাজি আল্লাহ তারা বর্ণনা করেছে আর কোন সাহাবি বর্ণনা করে সহি সূত্রে তবে কিছু আলেমগণ শর্ত লাগিয়েছেন যা লেখা এটা হওয়ার মানে প্রত্যেক স্তরে কি হইতে হবে দুজন করে হইতে হবে মানে আজিজ হইতে হবে সহি হওয়ার জন্য এদের একজন হচ্ছেন সহি আকিদার লোক না আবু আলী আল জুব্বাই মোতাজিলি মোতাজিল আকিদা বিশ্বাসী এরা এক বিদার মোতাজিলার বিদার বের করেছিল তাদের একটি মতবাদ হচ্ছে যে কোরআন আল্লাহর মকুলুক এই নিয়ে মাহমুদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলের ওপর জুল অত্যাচার করেছিল শাসককে নিজের পক্ষে নিয়ে তারা আর এছাড়া তাদের ধারণা যে যদি কাবিরা গুনা করে তাহলে সে আহলে সুনাতল জামাতের নিকট কি বললাম ফাঁসেক হয় কিন্তু মমিন থাকে মুসলিম কিন্তু ফাঁসে একটা লোক মদ খায় ওকে কি বলবেন মুসলিম শুধু ফাঁসে না মুসলিম ফাঁসে কিন্তু খারিজিরা কি বলছে কাফের একবারে বড় কাফের চিরকাল জাহান নাই মোতাজেলি মোতাজেলারা বলছে যে না ও মমিনও নয় আর কাফেরও না এদিকে কাফের এদিকে মমিন এর মধ্যে মধ্য নদীতে হাবুডুবু করছে তো দুনিয়াতে কি বলবে বলছে ওকে মমিনও বলবো না মুসলিমও বলবো না আর ওকে কাফেরও বলবো না আর একটা স্তর কায়েম করলো যার কোন হদিস কোরআন হাদিসে নেই কোরআন হাদিসে হয় মমিন আছে না হয় কাফের আছে মমিন আবার দুই রকম কামেল মমিন আর এক হচ্ছে দুর্বল মমিন ফাসেক মমিন বুঝা গেছে ওরা বলছে না না না ইউকে মমিনও মুসলিমও বলবো না আর একে কাফের বলবো না মদ ঘরকে এটা হলো মোতাজেলা মতবাদ এরকম ভ্রান্ত মতবাদ আছে আবু আলী জুব্বাই তাদের একজন ছিল এমাম হাকিম মহাদিসদের মধ্যে এমাম হাকিম বলছে না না সহি হাদিস হওয়ার জন্য প্রত্যেক স্তরে দুটো করে সনদ হইতে হবে বা দুটো করে বর্ণনাকারী হইতে হবে তাদের এই উক্তি ওম্মতের সর্বসম্মতিক্রমে যে রয়েছে তার বিপরীত তার খেলাফ এটি ঠিক নাই বরং হাদিস যদি একজন বিশ্বস্ত লোক বয়ান করে সেটাই যথেষ্ট যেমন আপনার কাছে যদি একটা দিনদার লোক এসে বলে যে শিখতে একটা ঘটনা ঘটলো এখন বিশ্বাস করবেন না করবেন একজন কথা বিশ্বাস করে নিচ্ছেন নবী করিম সাল্লাম এটা তো নাই দুনিয়ার উদাহরণ দিলাম একটা হাদিসের উদাহরণ দিই নবী করিম সাল্লামের যখন কেবলার পরিবর্তন ঘটে কিবলাতেন মসজিদ মদিনায় ফজরের নামাজে ফজরের নামাজে একজন লোক মাত্র মসজিদ কোবা কোবা এখন মনে হচ্ছে গাড়ির ব্যবস্থা তো খুব কাছে মনে হচ্ছে আসরে কিবলা পরিবর্তন হয়েছে মাগরেবের সাথে কেউ যাওয়ার হয়নি কেবল কোবার মসজিদে খবরই পৌঁছেনি ফজর নামাজ শুরু হয়েছে ওই সময় একজন লোক গিয়ে বলছে যে কিবলা পরিবর্তন হয়ে গেছে আরে আপনারা এখনো ওই কি বলে উত্তর দিকে মুখ করে মানে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে উত্তর দিকে মুখ করে নামাজ পড়েছেন মদিনা থেকে উত্তর দিকে উত্তরে না এখন দক্ষিণ দিকে ফিরেন কাবার দিকে ফিরেন একজন লোক গিয়ে বলছেন এমাম সাহেব তখনই কি করলেন ঘুরে গেলেন একজন আমল করলেন না করলেন না নবী যে বদ্যশাহী ছিলেন যদি নাজাইজ হতে একজনের কথা কেন শুনলে তাই নবী সাল বলেন তোমার অনেক কাজ করেছি একজন বললো ভুলও বলতে পারে কেন তোমরা কেবলা পরিবর্তন করলে কথা বলেননি নবী করিম সাল্লাম এরকম বহু দলিল হচ্ছে আর একটা দলিল হচ্ছে যখন মদ হারাম হইল নবী একজন লোককে পাঠাইলেন মদিনা গলিতে গলিতে গিয়ে বলে দাও যে মদ হারাম হয়ে গেছে মদ হারাম হয়ে গেছে একজন বলাতে যত যার বাড়িতে মদের মটকা ছিল হাঁড়ি বাসন ছিল আর কলস ছিল সবকে ভেঙে চুরমার করে দিল কেউ তো এতরাজ করেনি একজনের কথা কেন শুনবো আগে জানবো আরো একজন বলুক এসে তাহলে তাহলে একজন দিয়ে নবী করিম সাল্লাম অনেক কাজ একজন দিয়ে চিঠি পাঠিয়েছেন ইসলামের দাওয়াত দিয়ে রাজা বাদশাদের কাছে চিঠি নিয়ে কয়জনকে পাঠিয়েছেন একজনকে তাদের হুজত কায়ে হয়েছে না হয়নি তারা যদি বলে একজন এসছে আমি বিশ্বাস করিনি চলবে না একজন যথেষ্ট তাহলে বোঝা গেল যে খাবরে ওয়াহেদ মানে একজন হওয়াই যথেষ্ট যদি ইমানদার লোক হয় বিশ্বস্ত লোক হয় সাল্লাহ নবীন মোহাম্মদ আলী ওসাহ বলছেন যে রাবি বর্ণনাকারী একজন হইতে হবে ওই হাদিসটা যেন আবু হারদা থেকে বোখারিদ আছে মুসলিম আছে মোত্তাফুন আলে ওটা ওই ক্ষেত্রে ইমাম হাজার যখন বলেছেন যে আলে তখন তিনি শর্ত লাগিয়েছেন বাকি এই মোত্তাফাক আলাই মানে বোখারি মুসলিম আছেন এবং বোখারি মুসলিম সহি বলেছেন নাও যদি থাকে দুজনে সহি বলে থাকেন এম বোখারি হয়তো হাদিসটা নেননি মুসলিমও নেননি কিন্তু বলেছেন এই হাদিস সহি তাহলে ইমাম বুখারি মুসলিম দুজন যদি সহি বলে দিয়ে থাকেন তাহলে দুজনের সহি বলা হইল কিন্তু এমাম বুখারি মুসলিম দুজন সহি বললে যদি বুখারি মুসলিম বিশেষ করে থাকে তাহলে উম্মত যেহেতু তার উপর একমত সেজন্য তাদেরও যেন সহি বলাই হইল এ কথা বলা হয়েছে